দিনের জন্য দিতে পারি সব দিতে পারি এ জীবন দিনের কাছে তুচ্ছ ভাবি আমি তুচ্ছ এ ভুবন দিনের জন্য দিতে পারি সব দিতে পারি এ জীবন দিনের কাছে তুচ্ছ ভাবি আমি তুচ্ছ এ ভুবন দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ দিনের জন্য দিতে পারি সব দিতে পারি এ জীবন দিনের কাছে তুচ্ছ ভাবি আমি তুচ্ছ এ ভুবন দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মর আমি দুর্জয় নেই কোনো ভয় আল্লাহ আমার সাথী নির্ভীক মন সম্মুখ পান চলব দিবস রাতি হৃদয়েতে যার ইমানের ধারণত করে না তো শির দিনের তারে বিলাতে পারে সেই তো আসল বীর আমি দুর্জয় নেই কোনো ভয় আল্লাহ আমার সাথী নির্ভীক মন সম্মুখ চোখ পানে চলবো দিবস রাতি হৃদয়েতে যার ইমানের ধার করে না তো শির দিনের তরে বিলাতে পারে সেই তো আসল বীর হৃদয়ে ইমান মুখেতে কোরআন নেই কিছু মোর গোপন হৃদয়ে ইমান মুখেতে কোরআন নেই কিছু মোর গোপন দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ দিনের জন্য দিতে পারি সব দিতে পারি এ জীবন দিনের কাছে তুচ্ছ ভাবি আমি তুচ্ছ এ ভুবন দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ তবু মুখ বুঝে যাব না তো সই হোক এ পথে মরো সদা নির্ভয় করবই জয় ইসলামের এ নিশান পেরুনা আমায় দেয় বারবার কোরআনের আহ্বান ইমানের তেজ হৃদয়ে সতেজ করে সদা টকবক দিনের তরে জীবন ভরে করিয়ায় ত্যাগ সদা নির্ভয় করবই জয় ইসলামের এ নিশান পেরুনা আমার দেয় বারবার কোরআনের আহ্বান ইমানের তেজ হৃদয়ে সতেজ করে সদা টকবক দিনের তরে জীবন ভরে করিয়া জানি ভালো করে মরণের পরে শুরু হবে আসল জীবন জানি ভালো করে মরণের পরে শুরু হবে আসল জীবন দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ দিনের জন্য দিতে পারি সব দিতে পারি এ জীবন দিনের কাছে তুচ্ছ ভাবি আমি তুচ্ছ এ ভুবন দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ তোমাদের কাছে অস্ত্র আছে আছে কত গোলা বারুদ তবু কেন ওরে সে কোন নেশা করে হবুদ অস্ত্র নিয়ে যাও পালিয়ে কোথা গেল তার জোর মোরা খালি হাতে দাঁড়াতেই তাতে এসে যায় আলোর ভোর তোমাদের কাছে অস্ত্র আছে আছে কত গোলা বারুদ তবু কেন ওরে সে কুণ্ডরে নেশা করে হবুদ অস্ত্র নিয়ে যাও পালিয়ে কোথা গেল তার জোর মোরা খালি হাতে দাঁড়াতেই তাতে এসে যায় আলোর ভোর জীবনটা যত ভালোবাসো তত ভালোবাসি মোরা মরণ জীবনটা যত ভালোবাসো তত ভালোবাসি মোরা মরণ দিন কায়েমে মরতে হলে সাদর করব বরণ দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ দিনের জন্য দিতে পারি সব দিতে পারি এ জীবন দিনের কাছে তুচ্ছ ভাবি আমি তুচ্ছ হে ভুবন দিন কায়েমে মরতে হলে সাদরে করব বরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ দিনের জন্য দিতে পারি সব দিতে পারি এ জীবন দিনের কাছে তুচ্ছ ভাবি আমি তুচ্ছ এ ভুবন দিন কায়েম প্রেমে মরতে হলে সাদরে করব বরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ তবু মুখ বুঝে যাব না তো সয়ে হোক এ পথে মরণ